قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين তারা বলল হে নু আমাদের সাথে আপনি তর্ক করেছেন এবং অনেক কলহ করেছেন এখন আপনার সেই আজাব নিয়ে আসুন যে সম্পর্কে আপনি আমাদেরকে সতর্ক করেছেন যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين তিনি বলেন তা তোমাদের কাছে আল্লাহ আনবেন যদি তিনি ইচ্ছা করেন তখন তোমরা পালিয়ে তাকে অপারক করতে পারবে না ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان الله يريد أن يغويكم هو ربكم وإليه ترجعون আর আমি তোমাদের নসিহত করতে চাইলেও তা তোমাদের জন্য ফলপ্রসূ হবে না যদি আল্লাহ তোমাদেরকে গোমরাহ করতে চান তিনি তোমাদের পালন কর্তা এবং তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে أم يقولون افتراه قل إن افتريته فعلي إجرامي وأنا بريء مما تجرمون তারা কি বলে আপনি কোরআন রচনা করে এনেছেন আপনি বলে দিন আমি যদি রচনা করে এনে থাকি তবে সে অপরাধ আমার আর তোমরা যেসব অপরাধ করো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون আর নুহ আলাহিসাল্লামের প্রতি ওহি প্রেরণ করা হলো যে যারা ইতিমধ্যেই ইমান এনেছে তাদের ছাড়া আপনার জাতির অন্য কেউ ইমান আনবে না অতএব তাদের কার্যকলাপে বিমর্ষ হবেন না واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون আর আপনি আমার সম্মুখে আমারই নির্দেশ মোতাবেক একটি নৌকা তৈরি করুন এবং পাপিষ্ঠদের ব্যাপারে আমাকে কোনো কথা বলবেন না অবশ্যই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 হুকুম এসে পৌঁছল এবং ভূপৃষ্ঠ উচ্ছ্বসিত হয়ে উঠল আমি বললাম সর্বপ্রকার জোড়ার দুইটি করে এবং যাদের উপরে পূর্বাহ্নী হুকুম হয়ে গেছে তাদের বাদ দিয়ে আপনার পরিজনবর্গ ও সকল ইমানদারগণকে নৌকায় তুলে নিন বলা বাহুল্য অতি অল্প সংখ্যক লোকই তার সাথে ইমান এনেছিল وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم আর তিনি বললেন তোমরা এতে আরোহণ করো আল্লাহ নামেই এর গতি ও স্থিতি আমার পালনকর্তা অতি ক্ষমা পরায়ণ মেহেরবান وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين আর নৌকাখানি তাদের বহন করে চলল পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝে আর নুহ আলাহাল্লাম তার পুত্রকে ডাক দিলেন আর সে সরে রয়েছিল তিনি বললেন প্রিয় বৎস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 ওহি প্রেরণ করছি ইতিপূর্বে এটা আপনার এবং আপনার জাতির জানা ছিল না আপনি ধৈর্য ধারণ করুন যারা ভয় করে চলে তাদের পরিণাম ভালো সন্দেহ নেই وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون আর আদ জাতির প্রতি আমি তাদের ভাই হুদকে প্রেরণ করেছি তিনি বলেন হে আমার জাতি আল্লাহর বন্দেগি করো তিনি ভিন্ন তোমাদের কোনো মাবুদ নেই তোমরা সবাই মিথ্যা আরোপ করছো হে আমার জাতি আমি এজন্য তোমাদের কাছে কোনো মজুরি চাই না আমার মজুরি তাঁরই কাছে যিনি আমাকে পয়দা করেছেন তবু তোমরা কেন বুঝো না وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ আর হে আমার কওম তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো অতপর তাঁরই প্রতি মনোনিবেশ করো তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি ধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হইও না قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين তারা বলল হে হুদ তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসনি আমরা তোমার কথায় আমাদের দেবদেবীদের বর্জন করতে পারি না আর আমরা তোমার প্রতি ইমান আনয়নকারীও নই إن نقول إلا اعتراك بعض آلهتنا بسوء قال إني أشهد الله واشهدوا أني بريء مما تشركون فكيدوني جميعا ثم لا تنظرون বরং আমরা তো বলি যে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 তবে আমি তোমাদেরকে তা পৌঁছিয়েছি যা আমার কাছে তোমাদের প্রতি প্রেরিত হয়েছে আর আমার পালনকর্তা অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন আর তোমরা তার কিছুই বিগড়াতে পারবে না নিশ্চয়ই আমার পরোয়ার দিগারি প্রতিটি বস্তুর হেফাজতকারী ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ আর আমার আদেশ যখন উপস্থিত হল তখন আমি নিজ রহমতে হুদ এবং তার সঙ্গী মান্দারগণকে পরিত্রাণ করি এবং তাদেরকে এক কঠিন শাস্তি হতে রক্ষা করি وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا أمر كل جبار عنيد এ ছিল আদ জাতি যারা তাদের পালনকর্তার আয়াতকে অমান্য করেছে পিছনে লালত রয়েছে এবং কেয়ামতের দিনেও জেনে রাখো আদ জাতি তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে হুদের জাতি আদ জাতির প্রতি অভিসম্পাত রয়েছে জেনে রাখো وإلى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 فأصبحوا في ديارهم جاثمين كأن لم يغنوا فيها ألا إن ثمود كفروا ربهم ألا بعدا لثمود আর ভয়ঙ্কর গর্জন পাপিষ্ঠদের পাকড়া করল ফলে ভোর হতে না হতেই তারা নিজ নিজ গৃহসমূহে উপুড় হয়ে পড়ে রইল যেন তারা কোনো দিনই সেখানে ছিল না জেনে রাখো নিশ্চয় সামুদ জাতি তাদের পালনকর্তার প্রতি অস্বীকার করেছিল আর শুনে রাখো সামুদ জাতির জন্য অভিশাপ রয়েছে ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام قال سلام فما لبث أن جاء بعجل حنيذ আর অবশ্যই আমার প্রেরিত ফেরেশতারা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল তারা বলল সালাম তিনিও বললেন সালাম অতপর অল্পক্ষণের মধ্যেই তিনি একটি ভুনা করা বাছুর নিয়ে এলেন فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط কিন্তু যখন দেখলেন যে আহার্যের দিকে তাদের হস্ত প্রসারিত হচ্ছে না তখন তিনি সন্দিগ্ধ হলেন এবং মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগলেন তারা বলল ভয় পাবেন না আমরা লুতের কওমের প্রতি প্রেরিত হয়েছি وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا তার স্ত্রীও নিকটে দাঁড়িয়েছিল সে হেসে ফেলল অতপর আমি তাকে ইসাকের জন্মের সুখবর দিলাম এবং ইসাকের পরে ইয়াকুবেরও সে বলল কি দুর্ভাগ্য আমার আমি সন্তান প্রসব করব অথচ আমি বার্ধক্যে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি আর আমার স্বামীও বৃদ্ধ এ তো ভারী আশ্চর্য কথা قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد তারা বলল তুমি আল্লাহর হুকুম সম্পর্কে বিস্ময়বোধ করছ হে গৃহবাসীরা তোমাদের উপর আল্লাহর রহমত ও প্রভূত বরকত রয়েছে নিশ্চয় আল্লাহ প্রশংসিত মহিমাময় فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى يجادلنا في قوم لوط إن إبراهيم لحليم أواه منيب অতপর যখন ইব্রাহিম আলাইসাল্লামের আতঙ্ক দূর হল এবং তিনি সুসংবাদ প্রাপ্ত হলেন তখন তিনি আমার সাথে তর্ক শুরু করলেন কওমে লুত সম্পর্কে ইব্রাহিম আলাইসাল্লাম বড়ই ধৈর্যশীল কোমল হৃদয় আল্লামুখী সন্দেহ নেই يا إبراهيم أعرض عن هذا إنه قد جاء أمر ربك ইব্রাহিম এহেন ধারণা পরিহার করো তোমার পালনকর্তার হুকুম এসে গেছে এবং তাদের উপর সে আজাব অবশ্যই আপতিত হবে যা কখনো প্রতিহত হবার নয় ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب আর যখন আমার প্রেরিত ফেরেস্তাগণ লুত আলাহিসাল্লামের নিকট উপস্থিত হল তখন তাদের আগমনে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হলেন এবং তিনি বলতে লাগলেন আজ অত্যন্ত কঠিন দিন